তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ কবি ফরুখের ছন্দে মাখা কবি নজরুলের গানে আল মাহমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের প্রাণে কবি ফরুখের ছন্দে মাখা কবি নজরুলের গানে আল মাহমুদের হৃদয় কবি মল্লিকের প্রাণে হাসন লালনের সুরের মাঝে হাসন লালনের সুরের মাঝে একটি সোনার দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ শরীয়তুল্লাহ শাহজালালের রক্তে রাঙা হলো এ দেশ তিতুমিরের জীবন দিয়ে গড়ল সোনার বাংলাদেশ শরীয়তুল্লাহ শাহজালালের রক্তে রাঙা হলো এ দেশ তিতুমিরের জীবন দিয়ে গড়ল সোনার বাংলাদেশ পিরাউলিয়ার চরণভূমি পিরাউলি চরণ ভূমি এই তো আমার দেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ও বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ও আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ